ত্রয়োদশ অধ্যায় আজ অনুলম্বিত ভুজৌ কনকাবাদাত সংকীর্তনৈকিতর কমলায়তাক্ষ বিশ্বম্ভরৌ দ্বিজবরৌ যুগধর্ম পাল বন্দে জগৎপ্রিয়করৌ করুণাবতার জয় জয় মহাপ্রভু শ্রীগৌরসুন্দর জয় নিত্যানন্দ সর্ব শিব্যকালে বর হেন মতে নবদ্বীপে প্রভু বিশ্বম্বর ক্রীড়া করে নহে সর্ব নয়ন গোচর লোকে দেখে পূর্বে যেন নিমাই পণ্ডিত অতিরিক্ত আর কিছু না দেখে চরিত যখন প্রবিষ্ট হয় সেবকের মেলে তখন ভাসেন সেই মতো কুতুহলে যার যেন ভাগ্য তেন তাহারে দেখায় বাহির হইলে সব আপনা লুকায় একদিন আচম্বিতে হইল হেনমতি আজ্ঞা কইল নিত্যানন্দ হরিদাস প্রতি শুনো শুনো নিত্যানন্দ শুনো হরিদাস সর্বত্র আমার আজ্ঞা করহ প্রকাশ প্রতি ঘরে ঘরে গিয়া কর এই ভিক্ষা বল কৃষ্ণ ভজ কৃষ্ণ কর কৃষ্ণ শিক্ষা ইহা বই আর না বলিবা বলাইবা দিন অবসানে আসি আমারে কহিবা তোমরা করিলে ভিক্ষা যেই না বলিব তবে আমি চক্র হস্তে সবারে কাটিব আজ্ঞা শুনি হাসে সব বৈষ্ণব মণ্ডল অন্যথা করিতে আজ্ঞা কার আছে বল হেন আজ্ঞা যাহা নিত্যানন্দ শিরে বহে ইথে অপ্রতীত যার সে সুবুদ্ধি নহে করয়ে অদ্বৈত সেবা চৈতন্য না মানে অদ্বৈত তাহারে সংহারিবে ভালো মনে আজ্ঞা শিরে করি নিত্যানন্দ হরিদাস ততক্ষণে চলিলেন পথে আসিহাস আজ্ঞা পাই দুইজনে বুলে ঘরে ঘরে বল কৃষ্ণ গাও কৃষ্ণ ভজ হ কৃষ্ণেরে কৃষ্ণ প্রাণ কৃষ্ণ ধন কৃষ্ণ সে জীবন হেন কৃষ্ণ বল ভাই হই এক মন এই মতো নদিয়ায় প্রতি ঘরে ঘরে বুলিয়া বেড়ান দুই জগত ঈশ্বরে দোহানো সন্ন্যাসী বেশ যান যার ঘরে অথে ব্যথে আসি ভিক্ষা নিমন্ত্রণ করে নিত্যানন্দ হরিদাস বলে এই ভিক্ষা বল কৃষ্ণ ভজ কৃষ্ণ কর কৃষ্ণ শিক্ষা এই বল বলি দুই জন চলি যায় যে হয় সুজন সেই বড় সুখ পায় অপরূপ শুনি লোক দুজনার মুখে নানা জনে নানা কথা কহে নানা সুখে করিব করিব কেহ বলয়ে সন্তোষে কেহ বলে দুইজন ক্ষিপ্ত মন্ত্রদোষে তোমরা পাগল হইলা দুষ্ট সঙ্গ দোষে আমার সবা পাগল করিতে আসি কিসে ভব্য সভ্য লোক সব হইল পাগল নিমাই পণ্ডিত নষ্ট করিল সকল যেগুলা চৈতন্য নৃত্যে না পাইল দ্বার তার বাড়ি গেলে মাত্র বলে মার মার কেহ বলে দুজন কিবা চোর চর ছলা করি চড়চিয়া বুলয়ে ঘরে ঘর এ মত প্রকট কেনে করিবে সুজনে আর বার আসে যদি লইব দে আনে শুনি শুনি নিত্যানন্দ হরিদাস হাসে চৈতন্যের আজ্ঞা বলে না পায় তর আসে এই মতো ঘরে ঘরে বলিয়া বলিয়া প্রতিদিন বিশ্বম্বর স্থানে কহে গিয়া একদিন পথে দেখে দুই মাতোয়াল মহাদস্যু প্রায় দুই মদ্যপ বিশাল সে দুই জনার কথা কহিতে অপার তারা নাহি করে হেন পাপ নাহিয়ার ব্রাহ্মণ হইয়া মদ্য গোমাংস ভক্ষণ ডাকাচুরি পরগৃহ দাহে সর্বক্ষণ দেয়ানি না দেয় দেখা বোলায় কোটাল মদ্য মাংস বিনার নাহি যায় কাল দুইজন পথে পড়ি গড়াগড়ি যায় যাহারে যে পায় সেই তাহারে কিলায় দূরে থাকি লোক সব পথে দেখে রঙ্গ সেইখানে নিত্যানন্দ হরিদাস সঙ্গ ক্ষণে দুইজনে প্রীত ক্ষণে ধরে চুলে চকার বকার শব্দ উচ্চ করি বলে নদিয়ার বিপ্রের করিল জাতি নাশ মদ্যের বিক্ষেপে কারে করে আশ্বাস সর্বপাপ সেই দুইর শরীরে জন্মিল বৈষ্ণবের নিন্দা পাপ সবে না হইল অহর্নিশ মদ্যপের সঙ্গে রঙ্গে থাকে মহিল বৈষ্ণব নিন্দা এই সব পাকে যে সভায় বৈষ্ণবের নিন্দা মাত্র হয় সর্বধর্ম থাকিলেও তবু হয় ক্ষয় সন্ন্যাসী সভায় যদি হয় নিন্দা কর্ম মদ্যপের সভা হইতে সে সভা অধর্ম মদ্যপের নিষ্কৃতি আছয়ে কোনো কালে পরচর্চকের গতি নহে কো ভুভালে শাস্ত্র পড়িয়াও কারো কারো বুদ্ধিনাশ নিত্যানন্দ নিন্দা করে হবে সর্বনাশ দুইজনে কিলাকিলি গালাগালি করে নিত্যানন্দ হরিদাস দেখে থাকি দূরে লোকস্থানে নিত্যানন্দ জিজ্ঞাসে আপনে কোন জাতি দুইজন হেন মতি কেনে লোক বলে গোসাই ব্রাহ্মণ দুইজন দিব্য পিতা মাতা মহাকুলেতে উৎপন্ন সর্বকাল নদিয়ায় পুরুষে পুরুষে તિલાર્ધેકો દોષ দোষ নাহি এত হার বংশে এই দুই গুণবন্ত পাশরিল ধর্ম জন্ম হইতে মত করে পাপ কর্ম ছাড়িল গোষ্ঠীতে বড় দুর্জন দেখিয়া মদ্যপের সঙ্গে বলে স্বতন্ত্র হইয়া এই দুই দেখি সব নদী আডরায় পাছে কারো কোনো দিন বসতি পোড়ায় হেন পাপ নাহি যাহা না করে দুইজন ডাকাচুরি মদ্য মাংস কর এ ভোজন শুনি নিত্যানন্দ বড় করুণ হৃদয় দুয়ের উদ্ধার চিন্তে হইয়া সদয় পাতকি তারিতে প্রভু কইল অবতার এমত পাতকি কোথা পাইবে নোয়ার লুকাইয়া করে প্রভু আপনা প্রকাশ প্রভাব না দেখে লোকে করে উপহাস এই দুয়েরে প্রভু যদি অনুগ্রহ করে তবে সে প্রভাব দেখে সকল সংসারে তবে হও নিত্যানন্দ চৈতন্যের দাস এ দুয়েরে করাও যদি চৈতন্য প্রকাশ এখন যেমন মত্ত আপন না জানে এই মতো হয় যদি শ্রীকৃষ্ণের নামে মোর প্রভু বলি যদি কান্দে দুইজন তবে সে সার্থক মোর যত পর্যটন যে যে জন এ দুয়ের ছায়া পরশিয়া বস্ত্রের সহিত গঙ্গা স্নান করে গিয়া সেই সব জন যদি এদোহারে দেখি গঙ্গা স্নান হেন মানে তবে মোর লিখি শ্রী নিত্যানন্দ প্রভুর মহিমা অপার পতিতের ত্রাণ লাগি যার অবতার এতেক চিন্তিয়া প্রভু হরিদাস প্রতি বলে হরিদাস দেখো দোহার দুর্গতি ব্রাহ্মণ হইয়া হেন দুষ্ট ব্যবহার এদহার জম ঘরে নাহিক নিস্তার প্রাণান্তে মারিল তোমা যে জবনগণে তাহারও করিলা তুমি ভালো মনে মনে যদি তুমি শুভানুসন্ধান কর মনে তবে সে উদ্ধার পায় এই দুইজনে তোমার সংকল্প প্রভু না করে অন্যথা আপনে কহিলা প্রভু এই তত্ত্ব কথা প্রভুর প্রভাব সব দেখুক সংসার চৈতন্য করিল হেন দুইর উদ্ধার যেন গায়ে অজামিল উদ্ধার পুরাণে সাক্ষাতে দেখুন নেবে এ তিন ভুবনে নিত্যানন্দ তত্ত্ব হরি দাস ভালো জানে পাইল উদ্ধার দুই জানিলেন মনে হরিদাস প্রভু বলে শোনো মহাশয় তোমার যে ইচ্ছা সেই প্রভুর নিশ্চয় আমারে ভাণ্ডাও যেন পশুরে ভাণ্ডাও আমারে সে তুমি পুনঃ পুনঃ যে শিখাও হাসি নিত্যানন্দ তানে দিলালিঙ্গন অত্যন্ত কোমল হই বলেন ব্রচন প্রভুর যে আজ্ঞা লই আমরা বেড়াই তাহা কহিয়েই দুই মদ্যপের ঠাই সবারে ভজিতে কৃষ্ণ প্রভুর আদেশ তার মধ্যে অতিশয় পাপিরে বিশেষ বলিবার ভার মাত্র আমাদহাকার বলিলে না লয় যবে সেই ভার তার বলিতে প্রভুর আজ্ঞা সে দুয়ের স্থানে নিত্যানন্দ হরিদাস করিলা গমনে সাধু লোকে মানা করে নিকটে না যাও নাগাল পাইলে পাছে পরাণ হারাও আমরা অন্তরে থাকি পরাণ তরাসে তোমরা নিকটে যাও কেমন সাহসে কিসের সন্ন্যাসী জ্ঞান ও দুয়ের ঠাই ব্রহ্মবধে গোবধে যাহার অন্ত নাই তথাপিহ দুইজন কৃষ্ণ কৃষ্ণ বলি নিকটে চলিলা দোহে মহাকুতুহলি শুনিবারে পায়ে হেন নিকট থাকিয়া কহেন প্রভুর আজ্ঞা ডাকিয়া ডাকিয়া বল কৃষ্ণ ভজ কৃষ্ণ লহ কৃষ্ণ নাম কৃষ্ণ মাতা কৃষ্ণ পিতা কৃষ্ণ ধন প্রাণ তোমা সবা লাগিয়া কৃষ্ণের অবতার হেন কৃষ্ণ ভজ সব ছাড় অনাচার ডাক শুনি মাথা তুলি চাহে দুইজন মহাক্রোধে দুইজন অরুণ লোচন শূন্য আসি আকার দেখি মাথা তুলি চায় ধর ধর বলি দোহে ধরিবার যায় আথে ব্যথে নিত্যানন্দ হরিদাস ধায় রহ রহ বলি দুই দস্যু পাছে যায় ধাইয়া আইসে পাছে তর্য গর্জ করে মহাভয় পায় দুই প্রভু যায় ডরে লোক বলে তখনই যে নিষেধ করিল দুই সন্ন্যাসী রাজি সংকট পড়িল যতে কোপাসণ্ডী সব হাসে মনে মনে ভণ্ডের উচিত শাস্তি কইল নারায়ণে রক্ষ কৃষ্ণ রক্ষ কৃষ্ণ সুব্রাহ্মণে বলে সে স্থান ছাড়িয়া ভয়ে চলিলা সকলে দুই দস্যু ধায় দুই ঠাকুর পলায় ধরিলু ধরিলু বলি লাগ নাহি পায় নিত্যানন্দ বলে ভালো হইল বৈষ্ণব আজি যদি প্রাণ বাঁচে তবে পাই সব হরিদাস বলে ঠাকুর আর কেনে বলো তোমার বুদ্ধিতে অপমৃত্যে প্রাণ গেল মদ্য পেরে কইলে যেন কৃষ্ণ উপদেশ উচিত তাহার শাস্তি প্রাণ অবশেষ এত বলি ধাই প্রভু হাসিয়া হাসিয়া দুই দস্যু পাছে ধাই তোর জিয়া গোর জিয়া দোহার শরীর স্থূল না পারে চলিতে তথাপিহ ধাই দুই মদ্যপ তরিতে দুই দস্যু বলে ভাই কোথারে যাইবা জগামাধার ঠাই আজি কেমতে এড়াইবা তোমরা না জানো এথা জগামাধা আছে খানি রহ উল্টিয়া হের দেখো পাছে ত্রাসে ধায় দুই প্রভু বচন শুনিয়া রক্ষ কৃষ্ণ রক্ষ কৃষ্ণ গোবিন্দ বলিয়া হরিদাস বলে আমি না পারি চলিতে জানিয়াও আসি আমি চঞ্চল সহিতে রাখিলেন কৃষ্ণকাল যবনের ঠাই চঞ্চলের বুদ্ধে আজি পরাণ হারাই নিত্যানন্দ বলে আমি নহি যে চঞ্চল মনে ভাবি দেখো তোমার প্রভু সে বিহল ব্রাহ্মণ হইয়া যেন রাজ আজ্ঞা করে তান বলে বলি সব প্রতি ঘরে ঘরে কোথাও যে নাহি শুনি সেই আজ্ঞা তান চোর ঢঙ্গ লোক নাহি বলে আন না করিলে আজ্ঞাতান সর্বনাশ করে করিলেও আজ্ঞাতান এই ফল ধরে আপন প্রভুর দোষ না জানো তুমি দুইজনে বলিলাম দোষ ভাগি আমি হেনমাতে দুইজনে আনন্দ কন্দল দুই দস্যু ধায় পাছে দেখিয়া বিকল ধাইয়া ইলা নিজ ঠাকুরের বাড়ি মদ্যের বিক্ষেপে দস্যু পরে রড়াড়ি দেখা না পাইয়া দুই মদ্যপ রহিল শেষে হুড়াহুড়ি দুইজনেই বাজিল মদ্যের বিক্ষেপে দুই কিছু না জানিল আছিল বা কোন স্থানে কোথায় বা রহিল কতক্ষণে দুই প্রভু উলটিয়া চায় কোথা গেল দুই দস্যু দেখিতে না পায় স্থির হই দুইজনে কোলাকুলি করে হাসিয়া চলিলা যথা প্রভু বিশ্বম্ভরে বসিয়া আছে মহাপ্রভু কমল লোচন সর্বাঙ্গ সুন্দর রূপ মদন মোহন চতুর্দিকে রহিয়াছে বৈষ্ণব মণ্ডল অন্য অন্যে কৃষ্ণ কথা কহেন সকল কহেন আপন তত্ত্ব সভা মধ্যে রঙ্গে শ্বেতদীপপতি যেন সনকাদি সঙ্গে নিত্যানন্দ হরিদাস হেনই সময় দিবস বৃত্তান্ত যত সম্মুখে কহয় অপরূপ দেখিলাম আজি দুইজন পরম মদ্যপ পুন বলায় ব্রাহ্মণ ভালো রে বলিল তারে বল কৃষ্ণ নাম খেলাড়িয়া আনিলে কে ভাগ্যে রহে প্রাণ প্রভু বলে কে সেই দুই কিবা তার নাম ব্রাহ্মণ হইয়া কেনে করে হেন কাম সম্মুখে আছিল গঙ্গা দাস শ্রীনিবাস কহে যতেক তার বিকর্ম প্রকাশ সেই দুয়ের নাম প্রভু জগাই মাধাই সুব্রাহ্মণ পুত্র দুই জন্ম এক ঠাই সঙ্গদোষে সে দোহার হেন হইল মতি আজন্ম মদিরা বই আন্না গতি সেই দুইয়ের ভয়ে নদী আর লোক ডরে হেন নাহি যার ঘরে চুরি নাহি করে সে দুইর পাতক কহিতে নাহি ঠাই আপনে সকল দেখো জানো হ গোসাই প্রভু বলে জানো জানো সেই দুই বেটা খণ্ড খণ্ড করিমু আইলে মোর হেথা নিত্যানন্দ বলে খণ্ড খণ্ড করো তুমি সে দুই থাকিতে কোথা না যাইব আমি কিসের বা তো তুমি করহ বড়াই আগে সেই দুইজনে গোবিন্দ বলাই স্বভাবেই ধার্মিকে বলে কৃষ্ণ নাম এই দুই বিকর্ম বই নাহি জানে আন এ দুই উদ্ধার যদি দিয়া ভক্তিদান তবে জানি পাত কি পাবন হেন নাম আমারে তারিয়া যত তোমার মহিমা ততধিকে দুয়ের উদ্ধারের সীমা হাসি বলে বিশ্বম্ভর হইল উদ্ধার যেইখানে দর্শন পাইল তোমার বিশেষ চিন্তহ তুমি এতে কে মঙ্গল অচিরাতে কৃষ্ণ তার করিব কুশল শ্রীমুখের বাক্য শুনি ভাগবতগণ জয় জয় হরিধ্বনি করিলা তখন হইল উদ্ধার সবে মানিলা হৃদয়ে অদ্বৈতে স্থানে হরিদাস কথা কহে চঞ্চলের সঙ্গে প্রভু আমারে পাঠায় আমি থাকি কোথা সে বা কোন দিকে যায় বর্ষাতে জাহ্নবী জলে কুম্ভীর বেড়ায় সাতার এড়িয়া তারে ধরিবারে যায় কুলে থাকি ডাক পাড়ি করি হায় হায় সকল গঙ্গার মাঝে ভাসিয়া বেড়ায় যদি বা কুলেতে ওঠে বালক দেখিয়া মারিবার তরে শিশু যায় খেদাড়িয়া তার পিতা মাতা আইসে হাতে ঠাঙ্গা লইয়া তা সবা পাঠাই আমি চরণে ধরিয়া গোয়ালার ঘৃতদধি লইয়া পলায় আমারে ধরিয়া তারা মারিবারে চায় সেই সে করে কর্ম যেই যুক্তি নহে কুমারী দেখিয়া বলে মোরে বিবাহিয়ে চড়িয়া শাড়ির পিঠে মহেশ গোলায় পরের গাভীর দুগ্ধ দুহি দুহি খায় আমি শিখাইলে গালি পাড়ে তোমারে কি করিতে পারে তোর অদ্বৈত আমারে চৈতন্য বলিস যারে ঠাকুর করিয়া সেবা কি করিতে পারে আমারে আসিয়া কিছুই না কহি আমি ঠাকুরের স্থানে দৈব যোগে আজি রক্ষা পাইল পরাণে মহামাতোয়াল দুই পথে পড়িয়াছে কৃষ্ণ উপদেশ গিয়া কহে তার কাছে মহাক্রোধে ধাইয়া আইল মারিবার জীবন রক্ষার হেতু প্রসাদ তোমার হাসিয়া অদ্বৈত বলে কোনো চিত্র নহে মদ্যপের উচিত মদ্যপ সঙ্গ হয়ে তিন মাতো আলসঙ্গ একত্র উচিত নৈষ্ঠিক হইয়া কেনে তুমি তার অভিত নিত্যানন্দ করিব সকলে মাতোয়াল উহান চরিত্র মুই জানি ভালে ভালো এই দেখো তুমি দিন দুই তিন বাজে সেই দুই মদ্যপ আনিব গোষ্ঠী মাঝে বলিতে অদ্বৈত হইলেন ক্রোধাবেশ দিগম্বর হই বলে অশেষ বিশেষ শুনিব সকল চৈতন্যের কৃষ্ণ ভক্তি কেমনে নাচ এ গায়ে দেখো তান শক্তি দেখো কালি সেই দুই মদ্যপানিয়াম নিমাই নিতাই দুই নাচিবে মিলিয়া একাকার করিবে এই দুইজনে জাতি লই তুমি আমি পলাই যতনে অদ্বৈতের ক্রোধাবেশে হাসে হরিদাস মদ্যপ উদ্ধার চিত্তে হইল প্রকাশ অদ্বৈতের বাক্য বুঝে কাহারও শকতি বুঝে হরিদাস প্রভু যার যেন মতি এবে পাপি সব দৈতের পক্ষ হইয়া গদাধর নিন্দা করে মরয়ে পুড়িয়া যে পাপিষ্ঠ এক বৈষ্ণবের পক্ষ হয় অন্য বৈষ্ণবের নিন্দে সেই যায় ক্ষয় সেই দুই মদ্যপ বেড়ায় স্থানে স্থানে আইল যে ঘাটে প্রভু করে গঙ্গা স্নানে দৈব যোগে সেই স্থানে করিলেক থানা বেড়াইয়া বলে সর্ব ঠাই দেই হানা সকল লোকের চিত্ত হইল শশঙ্ক কিবা বড় কিবা ধনী কিবা মহারঙ্ক নিশা হইলে কেহ নাহি যায় গঙ্গা স্নানে যদি যায় তবে দশ বিষের গমনে প্রভুর বাড়ির কাছে থাকে নিশাভাগে সর্বরাত্রি প্রভুর কীর্তন শুনি জাগে মৃদঙ্গ মন্দিরাবাজে কীর্তনের সঙ্গে মদ্যের বিক্ষেপে তারা শুনি নাচে রঙ্গে দূরে থাকি সব ধ্বনি শুনিবারে পায় শুনিলেই নাচিয়া অধিক মদ্য খায় যখন কীর্তন করে দুইজন রহে শুনিয়া কীর্তন পুনঃ উঠিয়া নাচয়ে মদ্যপানে বিহবল কিছুই নাহি জানে আছিল বা কোথায় আছে কোন স্থানে প্রভুরে দেখিয়া বলে নিমাই পণ্ডিত করাইবার সম্পূর্ণ মঙ্গল চণ্ডীর গীত গায়েন সব ভালো মই দেখিবারে চাও সকল আনিয়া দিব যথা যেই পাও দুর্জন দেখিয়া প্রভু দূরে দূরে যায় আর পথ দিয়া লোক সবাই পলায় একদিন নিত্যানন্দ নগর ভ্রমিয়া নিশায় আইসে দোহে ধরিলে কগিয়া কেরে কেরে বলি ডাকে জগাই মাধাই নিত্যানন্দ বলেন প্রভুর বাড়ি যাই মদ্দের বিক্ষেপে বলে কিবা নাম তোর নিত্যানন্দ বলে অবধূত নাম মোর বাল্যভাবে মহামত্ত নিত্যানন্দ রায় মদ্যপের সঙ্গে কথা কহে ন লীলায় উদ্ধারিব দুইজন হেন আছে মনে অতএব নিশায় আইলা সেই স্থানে অবধূত নাম শুনি মাধাই কুপিয়া মারিল প্রভুর শিরে মোটকি তুলিয়া ফুটিল মোটকি শিরে রক্ত পরে ধারে নিত্যানন্দ মহাপ্রভু গোবিন্দ সঙ্গরে দয়া হইল জগাইর রক্ত দেখি মাথে আরবার মারিতে ধরিল তার হাতে কেন হেন করিলে নির্দয় তুমি দৃঢ় দেশান্তরী মারিয়া কি হইবা তুমি বড় এরো এরো অবধূতে নাপ মারি হওয়ার সন্ন্যাসী মারিয়া কোন ভালোবা তোমার আথে ব্যথে লোকে গিয়া প্রভুরে কহিলা সাঙ্গ পাঙ্গে ততক্ষণে ঠাকুর আইলা নিত্যানন্দের অঙ্গে সব রক্ত বহে ধারে হাসে নিত্যানন্দ সেই দুয়েরও ভিতরে রক্ত দেখি ক্রোধে প্রভু বাহ্য নাহি জানে চক্র চক্র চক্র প্রভু ডাকে ঘনে ঘনে আথে ব্যথে চক্র আসি উপসন্ন হইলা জগাই মাধাই তাহা নয়নে দেখিলা প্রমাদ গণিলা সব ভাগবতগণ আথে ব্যথে নিত্যানন্দ করে নিবেদন মাধাই মারিতে প্রভু রাখিল জগাই দৈবেশে পড়িল রক্ত দুঃখ নাহি পাই মরে ভিক্ষা দেহ প্রভু এ দুই শরীর কিছু দুঃখ নাহি মোর তুমি হও স্থির জগাই রাখিল হেন বচন শুনিয়া জগাই রে আলিঙ্গিলা প্রভু সুখী হইয়া জগাই রে বলে কৃষ্ণ কৃপা করু তোরে নিত্যানন্দ রাখিয়া কিনিলি তুই মোরে যে অভীষ্ট চিত্তে দেখো তাহা তুমি মাগো আজি হইতে হৌ তোর প্রেম ভক্তি লাভ জগাই রে বর শুনি বৈষ্ণব মণ্ডল জয় জয় হরিধ্বনি করিলা সকল প্রেম ভক্তি হৌ করি যখন বলিলা তখনই জগাই প্রেমে মূর্ছিত হইলা প্রভু বলে জগাই উঠিয়া দেখো মোরে সত্য আমি প্রেমভক্তি দান দিল তোরে চতুর্ভুজ শঙ্খ চক্র গদা পদ্মধর জগাই দেখিল সেই প্রভু বিশ্বম্ভর দেখিয়া মূর্ছিত হইয়া পড়িল জগাই বক্ষে চরণ দিলা চৈতন্য গোসাই পাইয়া চরণ ধন লক্ষ্মীর জীবন ধরিল জগাই যেন অমূল্য রতন চরণে ধরিয়া কাঁদে সুকৃতি জগাই এমত অপূর্ব করে গৌরাঙ্গ গোসাই এক জীব দুই দেহ জগাই মাধাই এক পুণ্য এক পাপ বৈশে এক ঠাই রে প্রভু জবে অনুগ্রহ কইল মাধায়ের চিত্ত ততক্ষণে ভালো হইল আথে ব্যথে নিত্যানন্দ বসন এড়িয়া পড়িল চরণ ধরি দণ্ডবত হইয়া দুইজনে এক ঠাই কইল প্রভু পাপ অনুগ্রহ কেনে প্রভু কর দুই ভাগ মোরে অনুগ্রহ কর লও তোর নাম আমারে উদ্ধার করিবারে না হিয়ান প্রভু বলে তোর ত্রাণ নাহি দেখি মুই নিত্যানন্দ অঙ্গে রক্ত পাড়িলি সে তুই মাধাই বল ইহা বলিতে না পারো আপনার ধর্ম প্রভু আপনি কেন ছাড়ো বানে লেখ তোমা যে অসুর বনে নিজ পদ তা সবারে তবে দিলে কেনে প্রভু বলে তাহা হইতে তোর অপরাধ নিত্যানন্দ অঙ্গেতে করিলি রক্তপাত আমা হইতে এই নিত্যানন্দ দেহ বড় তোর স্থানে এই সত্য কহিলাম দর সত্য যদি কহিলা ঠাকুর মোর স্থানে বলহ নিষ্কৃতি মুই পাইব কেমনে সর্বরোগ নাশ বৈদ্য চূড়ামণি তুমি তুমি রোগ চিকিৎসিলে সুস্থ হই আমি না করো কপট প্রভু সংসারের নাথ বিদিত হইলা আর লুকাই বা কাত প্রভু বলে অপরাধ কইলে তুমি বড় নিত্যানন্দ চরণ ধরিয়া গিয়া পড় পাইয়া প্রভুর আজ্ঞা মাধাই তখন ধরিল অমূল্য ধন নিতাই চরণ যে চরণ ধরিলে না যাই কভুনাশ রেবতী জানেন যেই চরণ প্রকাশ বিশ্বম্ভর বলেন শুন নিত্যানন্দ রায় পড়িল চরণে কৃপা করিতে জুয়ায় তোমার অঙ্গেতে যেন কইল রক্তপাত তুমি সে ক্ষমিতে পারো পড়িল তোমাত নিত্যানন্দ বলে প্রভু কি বলিব মই বৃক্ষদ্বারে কৃপা করো সেও শক্তি তুই কোন জন্মে থাকে যদি আমারও সুকৃত সব দিলু মাঝায় রে শুনহ নিশ্চিত মোর যত অপরাধ কিছু দায় নাই মায়া ছাড়ো কৃপা করো তোমার মাধাই বিশ্বম্বর বলে যদি খমিলা সকল মাধায়ের কোল দেহ হৌক সফল প্রভুর আজ্ঞাই কইল দৃঢ় আলিঙ্গন মাধায়ের হইল বন্ধন মোচন মাধায়ের দেহে নিত্যানন্দ প্রবেশিলা সর্বশক্তি সমন্বিত মাধাই হইলা হেন মতে দুজনেতে পাইল মোচন দুইজনে স্তুতি করে দুয়ের চরণ প্রভু বলে তোরা আর না করিস পাপ জগাই মাধাই বলে আর না রে বাপ প্রভু বলে শুনো শুনো তোরা দুইজন সত্য সত্য আমি তোরে করিলাম মোচন কোটি কোটি জন্মে যত আছে পাপ তোর আর যদি না করিস সবদায় মোর তো দোহার মুখে মুই করিব আহার তোর দেহে হইবেক মোর অবতার প্রভুর শুনিয়া বাক্য জগাই মাধাই আনন্দে মূর্ছিত হই পড়িল তথাই মোহ গেল দুই বিপ্র আনন্দ সাগরে বুঝি আজ্ঞা করিলেন প্রভু বিশ্বম্বরে দুইজনে তুলিল আমার বাড়িতে কীর্তন করিব দুই জনের সহিতে ব্রহ্মার দুর্লভ আজি এ দোহারে দিব এ দোহারে জগতের উত্তম করিব এই দুই পরশে যে করিল গঙ্গা স্নান এ দোহারে বলিবে সে গঙ্গার সমান নিত্যানন্দ প্রতিজ্ঞা অন্যথা নাহি হয় নিত্যানন্দ ইচ্ছা এই জানিহ নিশ্চয় জগাই মাধাই সব বৈষ্ণবে ধরিয়া প্রভুর বাড়ির অভ্যন্তরে গেলা লইয়া আপ্তগণ সম্ভাইলা প্রভুর সহিতে পড়িল কপাট কারো শক্তি নাহি যাইতে বসিল আসিয়া মহাপ্রভু বিশ্বম্বর দুই পাশে শোভে নিত্যানন্দ গদাধর সম্মুখে অদ্বৈত বৈশে মহাপাত্র রাজ চারিদিকে বৈশে সব বৈষ্ণব সমাজ पुण्डरीक विद्यानिधि গরুড় রামাই শ্রীনিবাস গঙ্গা দাস বক্রেশ্বর পণ্ডিত চন্দ্রশেখরাচার্য এসব জানেন চৈতন্যের সব কার্য অনেক মহান্ত আর চৈতন্য বেরিয়া আনন্দে বসিলা জগাই মাধাই লইয়া লোমহর্ষ মহা অশ্রু কম্প সর্বগায় জগাই মাধাই দোহে গড়া গড়ি যায় কার শক্তি বুঝিতে চৈতন্য অভিমত দুই দস্যু করে দুই মহাভাগবত তপস্বী সন্ন্যাসী করে পরম পাষণ্ড এই মত লীলাতান অমৃতের অখণ্ড ইহাতে বিশ্বাস যার সেই কৃষ্ণ পায় ইথে যার সন্দেহ সে অধপাতে যায় জগায় মাধাই দুই জনে স্তুতি করে সবার সহিত শুনে গৌরাঙ্গ সুন্দরে শুদ্ধা সরস্বতী দুই জনের জুহুয়ায় বসিলা চৈতন্য চন্দ্র প্রভুর আজ্ঞায় নিত্যানন্দ চৈতন্যের প্রকাশ একত্র দেখিলেন দুইজনে যার যেই তত্ত্ব এই মতে স্তুতি করে দুই মহাশয় যে স্তুতি শুনিলে কৃষ্ণ ভক্তিলভ্য হয় জয় জয় মহাপ্রভু জয় বিশ্বম্ভর জয় জয় নিত্যানন্দ বিশ্বম্বর ধর জয় জয় নিজ নাম বিনোদ আচার্য জয় নিত্যানন্দ চৈতন্যের সর্বকার্য জয় জয় জগন্নাথ মিশ্রের নন্দন জয় জয় নিত্যানন্দ চৈতন্য শরণ জয় জয় শচীপুত্র করুণার সিন্ধু জয় জয় নিত্যানন্দ চৈতন্যের বন্ধু জয়রাজ পণ্ডিত দুহিতা প্রাণেশ্বর জয় নিত্যানন্দ কৃপাময় কলেবর সেই জয় প্রভু তুমি যত করো কাজ জয় নিত্যানন্দ চন্দ্র বৈষ্ণবাধিরাজ জয় জয় শঙ্খচক্র গদাপদ্মধর প্রভুর বিগ্রহ জয় অবধূতবর জয় জয় অদ্বৈত জীবন গৌরচন্দ্র জয় জয় সহস্রবদন নিত্যানন্দ জয় গদাধর প্রাণ মুরারীশ্বর জয় হরিদাস বাসুদেব প্রিয়ঙ্কর পাপি উদ্ধারিলে যত নানা অবতারে পরম অদ্ভুত তাহা ঘোষয়ে সংসারে আমার দুই পাতকীর দেখিয়া উদ্ধার অল্পত্ব পাইল পূর্ব মহিমা তোমার আজামিল উদ্ধারের যতেক মহত্ব আমার উদ্ধারে সেহ পাইল অল্পত্ব সত্য কহি আমি কিছু স্তুতি নাহি করি উচিতেই অজামিল মুক্তি অধিকারী কোটি ব্রহ্মবোধি যদি তব নাম লয় সদ্য মক্ষ পদ তার বেদে সত্য কয় হেন নাম অজামিল কইলা উচ্চারণ তেই চিত্র নয় অজামিলের মোচন বেদ সত্য স্থাপিতে তোমার অবতার মিথ্যা হয় বেদ তবে না কইলে উদ্ধার মোরা দ্রোহ কইলু প্রিয় শরীরে তোমার তথাপিহ আমাদুই করিলে উদ্ধার এবে বুঝি দেখো প্রভু আপনার মনে কত কোটি অন্তর আমরা দুইজনে নারায়ণ নাম শুনি অজামিল মুখে চারি মহাজন আইলা সেই জন দেখে আমি দেখিলাম তোমা রক্ত পাড়ি অঙ্গে সাঙ্গ পাঙ্গ অস্ত্র পারিষদ সব সঙ্গে গোপ্য করি রাখিছিলা এসব মহিমা এবে ব্যক্ত হইল প্রভু মহিমা রসীমা এবে সে হইল বেদ মহাবলবন্ত এবে সে বড়াই করি গাইব অনন্ত এবে সে বিদিত হইল গোপ্য গুণগ্রাম নির্লক্ষ উদ্ধার প্রভু ইহার সে নাম যদি বল কংস আদি যত দৈত্যগণ তাহারাও দ্রোহ করি পাইল মোচন কত লক্ষ্য আছে তথি দেখো নিজ মনে নিরন্তর দেখিলে সে নরেন্দ্র গণে তোমার শনে যুঝিলে ক্ষত্রিয়ের ধর্মে ভয়ে তোমা নিরবধি চিন্তিলে কোমর্মে তথাপি নারীর দ্রোহ পাপ আড়াইতে পড়িল নরেন্দ্র সব বংশের সহিতে তোমারে দেখিয়া নিজ জীবন ছাড়িলা তবে কোন মহাজনে তারে পরশিলা আমারে পরশে বে ভাগবত গণে ছায়া ছুই যেই জন কইলা গঙ্গা স্নানে সর্বমতে প্রভু তোর এ মহিমা বড় কাহারে ভাণ্ডিব সবে জানিলে কুদর মহাভক্ত গজরাজ করিল স্তবন একান্ত শরণ দেখি করিলা মোচন দৈবেশে উপমানহে অসুরা পুতনা অঘবক আদি যত কেহ নহে সীমা ছাড়িয়া সে দেহ তারা গেল দিব্যগতি বেদ বিনে তাহা দেখে কাহার সকতি যে করিলা এই দুই পাতকি শরীরে সাক্ষাতে দেখিল ইহা সকল সংসারে যতেক করিলা তুমি পাতকি উদ্ধার কারো কোনো রূপলক্ষ আছে সব আকার নির্লক্ষে তারিলা ব্রহ্ম দৈত্য দুইজন তোমার কারণ্য সবে ইহার কারণ বলিয়া বলিয়া কান্দে জগায় মাধাই এমত অপূর্ব করে চৈতন্য গোসাই যতে বৈষ্ণবগণ অপূর্ব দেখিয়া জোর হাতে স্তুতি করে সবে দাণ্ডাইয়া যে স্তুতি করিল প্রভু এ দুই মদ্যপে তোর কৃপা বিনাইহা জানে কার বাপে তোমার অচিন্ত শক্তি কে বুঝিতে পারে যখন যে রূপে কৃপা করহ যাহারে প্রভু বলে এই দুই মদ্যপ নহে আর আজি হইতে এই দুই সেবক আমার সবে মিলে অনুগ্রহ করয়ে দুয়ে রে জন্মে জন্মে আর যেন আমানা পাশরে যেরূপে যাহার ঠাই আছে অপরাধ ঘুমিয়ায় দুই প্রতি করহ প্রসাদ শুনিয়া প্রভুর বাক্য জগাই মাধাই সবার চরণ ধরি পড়িলা তথাই সর্বমহাভাগবত কইল আশীর্বাদ জগাই মাধাই হইল নিরপরাধ প্রভু বলে উঠো উঠো জগাই মাধাই হইলা আমার দাস আর চিন্তা নাই তুমি দুই যত কিছু করিলে স্তবন পরম সুসত্ব কিছু না হয় খণ্ডন এ শরীরে কভু কারো হেন নাহি হয় নিত্যানন্দ জানি হ নিশ্চয় তো সবার যত পাপ মুই নীলু সব সাক্ষাতে দেখো ভাই এই অনুভব দুইজন শরীরে পাতক নাহি আর ইহা বুঝাইতে হইলা কালিয়া আকার প্রভু বলে তোমরা আমারে দেখো কেন অদ্বৈত বলে শ্রী গোকুল চন্দ্র যেন অদ্বৈত প্রতিভা শুনি হাসে বিশ্বম্ভর হরি বলি ধ্বনি করে সর্ব অনুচর প্রভু বলে কালা দেখো দুই রোপাতকে কীর্তন করহ সব কো নিন্দুকে শুনিয়া প্রভুর বাক্য সবার উল্লাস মহানন্দে হইল কীর্তন পরকাশ নাচে প্রভু বিশ্বম্ভর নিত্যানন্দ সঙ্গে বেড়িয়া বৈষ্ণব সব যশ গায়ে রঙ্গে নাচয় অদ্বৈত যার লাগি অবতার যাহার কারণে হইল জগত উদ্ধার কীর্তন করে সবে দিয়া করতালি সবাই করেন নৃত্য হয়ে কুতুহলি প্রভু প্রতি মহানন্দে কারো নাহি ভয় প্রভু সঙ্গে কত লক্ষ ঠেলা ঠেলি হয় বধূ সঙ্গে দেখে আই ঘরেরও ভিতরে বসিয়া ভাসয়ে আই আনন্দ সাগরে সবেই পরমানন্দ দেখিয়া প্রকাশ কাহারো না ঘুচে কৃষ্ণা বেশের উল্লাস যার অঙ্গ পরশিতে রমা ভয় পায় সে প্রভু রঙ্গ সঙ্গে মদ্যপনা চয় মদ্য পেরে উদ্ধারিলা চৈতন্য গোসাই বৈষ্ণব নিন্দুকে কুম্ভি পাকে দিলা ঠাই নিন্দায় না বাড়ে ধর্ম সবে পাপ লাভ এতে কেনা করে নিন্দা সব মহাভাগ দুই দস্যু দুই মহাভাগবত করি গণের সহিত নাচে গৌরাঙ্গ শ্রীহরি নৃত্যাবেশে বসিলা ঠাকুর বিশ্বম্বর বসিলা চৌদিকে বেরি বৈষ্ণব মণ্ডল সর্ব অঙ্গে ধুলাচারী অঙ্গুলি প্রমাণ তথাপি সবার অঙ্গ নির্মল জ্ঞান পূর্ববত হইলা প্রভু গৌরাঙ্গ সুন্দর হাসিয়া সবারে বলে প্রভু বিশ্বম্বর এ দুয়েরে পাপি হেন না করিহ মনে এ দুয়ের পাপ মুই দহিলু আপনে সর্বদেহে মুই কর বলো চলো খাও তবে দেহ পাত যবে মুই চলি যাও যেই দেহে অল্প দুঃখে জীব ডাক ছাড়ে মুই বিনা সেই দেহ পড়িলে না নরে তবে যে জীবের দুঃখ করে অহংকার মুই কর বল বলি পায় মহামার এতেকে যত কইল এই দুই জনে করিলাম আমি ঘুচাইলাম আপনে ইহা জানি এ দুয়েরে সকল বৈষ্ণব দেখিবা অভেদৃষ্টে যেন তুমি সব শুনয় আজ্ঞা মোর যে হও আমার এ দুয়ের শ্রদ্ধা করি যে দিব আহার অনন্ত ব্রহ্মাণ্ড মাঝে যত মধু বৈশে সে হয় কৃষ্ণের মুখে দিলে প্রেম রসে এ দুয়ের বটমাত্র দিবে যেই জন তার সে কৃষ্ণের মুখে মধু সমর্পণ এ দুই জনের যে করিব পরিহাস এ দুয়ের অপরাধে তার সর্বনাশ শুনিয়া বৈষ্ণবগণ কান্দে মহাপ্রেমে জগাই মাধাই প্রতি করে পর নামে প্রভু বলে শুনো সব ভাগবতগণ চলো সবে যাই ভাগি রথির চরণ সর্বগণ সহিত ঠাকুর বিশ্বম্বর পড়িলা জাহ্নবী জলে বনমালাধর কীর্তন আনন্দে যত ভাগবতগণ শিশু প্রায় চঞ্চল চরিত্র সর্বক্ষণ মহাভব্য বৃদ্ধ সব সেহ শিশুমতি এই মত হয় বিষ্ণু ভক্তির শকতি গঙ্গা স্নান মহোৎসবে কীর্তনের শেষে প্রভু ভৃত্ত বুদ্ধি গেল আনন্দ আবেশে জল দেয় প্রভু সর্ব বৈষ্ণবের গায় কেউ নাহি পারে সবে হারিয়া পলায় জলযুদ্ধ করে প্রভু যার যার সঙ্গে কতক্ষণ যুদ্ধ করি সবে দেয় ভঙ্গে ক্ষণে কেলি অদ্বৈত গৌরাঙ্গ নিত্যানন্দে ক্ষণে কেলি হরিদাস শ্রীবাস মুকুন্দে শ্রীগর্ভ শ্রী সদাশিব মুরারি শ্রীমান পুরুষোত্তম মুকুন্দ সঞ্জয় বুদ্ধিমন্ত খান বিদ্যানিধি গঙ্গাদাস জগদীশ নাম গোপীনাথ হরিদাস গরুর শ্রীরাম গোবিন্দ শ্রীধর কৃষ্ণানন্দ কাশীশ্বর জগদানন্দ গোবিন্দানন্দ শ্রী শুক্লাম্বর অনন্ত চৈতন্য ভৃত্ত কত জানি নাম বেদব্যাস হইতে ব্যক্ত হইব পুরাণ অন্য অন্যে সর্বজন জলকেলি করে পরানন্দ রসে কেহ জিনে কেহ হারে গদাধর গৌরাঙ্গে মিলিয়া জলকেলি নিত্যানন্দ অদ্বৈতে খেলয়ে দোহে মিলি অদ্বৈত নয়নে নিত্যানন্দ কুতুহলি নির্ঘাতে মারিয়া জল দিল মহাবলি দুই চক্ষু অদ্বৈত মেলিতে নাহি পারে মহাক্রোধাবেশে প্রভু গালাগালি পারে নিত্যানন্দ মদ্যপে করিল চক্ষু কান কোথা হইতে মদ্যপের হইল উপস্থান শ্রীনিবাস পণ্ডিতের মূলে জাতি নাই কোথাকার অবধূতে আনি দিল ঠাই শচির নন্দন চোরা এত কর্ম করে নিরবধি অবধূত সংহতি বিহরে নিত্যানন্দ বলে মুখে নাহি বাসলাজ হারিলে আপনে আর কন্দলে কি কাজ গৌরচন্দ্র বলে একবারে নাহি জানি তিনবার হইলে সে হার জিত মানি আরবার জলযুদ্ধ অদ্বৈত নিতাই কৌতুক লাগিয়া এক দেহ দুই ঠাই দুইজনে জলযুদ্ধ কেহ নাহি পারে একবার জিনে কেহ আর বার হারে আরবার নিত্যানন্দ সংভ্রম পাইয়া দিলেন নয়নে জল নির্ঘাত করিয়া অদ্বৈত পাইয়া দুঃখ বলে মাতালিয়া সন্ন্যাসী না হয় প্রভু ব্রাহ্মণ অবধিয়া পশ্চিমার ঘরে ঘরে খাইয়াছে ভাত কুল জন্ম জাতি কেহ না জানে কথাত পিতা মাতা গুরু নাহি জানি যে কিরূপ খায় পরে সকল বলায় অবধূত নিত্যানন্দ প্রতিস্তব করে ব্যাপ্য দেশে শুনি নিত্যানন্দ গণ সহ হাসে সংহারিমু সকল মহার দোষ নাই এত বলি ক্রোধে জলে আচার্য গোসাই আচার্যের ক্রোধে হাসে ভাগবতগণ ক্রোধে তত্ত্ব কহে যেন শুনি কুবচন হেন রস কলহের মর্ম না বুঝিয়া ভিন্ন জ্ঞানে নিন্দে বন্দে সে মরে পড়িয়া নিত্যানন্দ গৌরচাঁদ যারে কৃপা করে সেই সে বৈষ্ণব বাক্য বুঝিবারে পারে সেই কতক্ষণে দুই মহাকুতুহলি নিত্যানন্দ অদ্বৈতে হইল কোলাকুলি মহামত্ত দুই প্রভু গৌরচন্দ্র রসে সকল গঙ্গার মাঝে নিত্যানন্দ ভাসে হেনমতে জলকেলি কীর্তনের শেষে প্রতিরাত্রি সবালয়া করে প্রভু রসে এলীলা দেখিতে মনুষ্যের শক্তি নাই সবে দেখে দেবগণ সঙ্গপে তথাই সর্বগণে গৌরচন্দ্র গঙ্গা স্নান করি কুলে উঠি উচ্চ করি বলে হরি হরি সবারে দিলেন মালা প্রসাদ চন্দন বিদায় হইলা সবে করিতে ভোজন জগাই মাধাই সমর পিল সভাস্থানে আপন গলার মালা দিল দুইজনে এসব লীলার কভু অবধি না হয় আবির্ভাব তিরোভাব মাত্র বেদে কয় গৃহে আসি প্রভু ধুইলেন শ্রীচরণ তুলসীর করিলেন চরণ বন্দন ভোজন করিতে বসিলেন বিশ্বম্বর নৈবেদান্য আনি করিলা গোচর সর্বভাগবতের করিয়া নিবেদন অনন্ত ব্রহ্মাণ্ডনাথ করেন ভোজন পরম সন্তোষে মহাপ্রসাদ পাইয়া মুখ শুদ্ধি করিদারে বসিলা আসিয়া বধু সঙ্গে দেখে আই নয়ন ভরিয়া মহানন্দ সাগরে শরীর ডুবাইয়া আয়ের ভাগ্যের সীমা কে বলিতে পারে সহস্রবদন প্রভু যদি শক্তি ধরে প্রাকৃত শব্দেও যেবা বলিবেক আই আই শব্দ প্রভাবেও তার দুঃখ নাই পুত্রের সিমুখ দেখি আই জগৎ মাতা নিজ দেহ আই নাহি জানে আছে কোথা বিশ্বম্বর চলিলেন করিতে শয়ন তখন বিদায় হয় গুপ্তে দেবগণ চতুর্মুখ পঞ্চমুখ আদি দেবগণ নীতি আসি চৈতন্যের করয়ে সেবন দেখিতে না পাই ইহা কেহ বিনে সেই প্রভু অনুগ্রহে বলে কার স্থানে কোনো দিন বসিয়া থাকো এ বিশ্বম্বর সম্মুখে আইলা মাত্র কোনো অনুচর ওইখানে থাকো প্রভু বলয় আপনে চারিপাঁচ মুখ গুলা লোটায় অঙ্গনে পড়িয়া ছয়ে যত নাহি লেখা ঝোকা তোমরা সবেরে কি এগুলা না দেয় দেখা করো জোর করি বলে সব ভক্তগণ ত্রিভুবনে করে প্রভু তোমার সেবন আমরা সবার কোন শক্তি দেখিবার বিনে প্রভু তুমি দিলে দৃষ্টি অধিকার এসব অদ্ভুত চৈতন্যের গুপ্ত কথা সর্বসিদ্ধি হয় ইহা শুনিলে সর্বথা ইহাতে সন্দেহ কিছু না ভাবি হো মনে অজভব নীতি আইসে গৌরাঙ্গের স্থানে হেন মতে জগাই মাধাই পরিত্রাণ করিলাসি গৌরচন্দ্র জগতের প্রাণ সবার করিব গৌরচন্দ্র সে উদ্ধার ব্যতিরিক্ত বৈষ্ণব নিন্দক দৌরাচার সুলপানি সম যদি ভক্ত নিন্দা করে ভাগবত প্রমাণ তথা পিহ শীঘ্র মরে মহৎ বিমানাত সক্রেরাব্দি মদম নক্ষত্যাদুরাদপি সুলপানি হেন বৈষ্ণব নিন্দে যদি সর্বজ্ঞ হই সেজনের অধপাত সর্বশাস্ত্রে কই সর্বমহাপ্রায়শ্চিত্ত যে কৃষ্ণের নাম বৈষ্ণব অপরাধে সেহ নামিলয়ে ত্রাণ পদ্মপুরাণের পরম বচন প্রেম ভক্তি হয় ইহা করিলে পালন শতাম নিন্দানাম্ন পরমম অপরাধম বিতনুতে যত খ্যাতিম জাত কথমুহ সহতে তদ্বিগর্হাম যেই শুনে এই মহা দস্যুর উদ্ধার তারে উদ্ধারিব গৌর চন্দ্র অবতার ব্রহ্মদৈত্য তারণ গৌরাঙ্গ জয় জয় সাগর প্রভু পরম সদয় সহস্র করুণা সিন্ধু মহাকৃপাময় দোষ নাহি দেখে প্রভু গুণ মাত্র লয় হেন প্রভু বিরহে যে পাপি প্রাণ রহে সবে পরমায়ু গুণ আর কিছু নহে তথাপিহ এই কৃপা কর মহাশয় শ্রবণে বদনে যেন তোর যশ লয় আমার প্রভুর প্রভু গৌরাঙ্গ সুন্দর যথা বৈশে তথা যেন হও অনুচর চৈতন্য কথার আদি অন্ত নাহি জানি যেতে মতে চৈতন্যের যশ সেবা খানি গণ সহ প্রভুপাদ পদ্মে নমস্কার ইথে অপরাধ কিছু নহুক আমার শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ চান্দ জান বৃন্দাবন দাসতছু পদযুগে গান ইতি শ্রীচৈতন্য ভাগবতে মধ্যখণ্ডে জগাই মাধাই উদ্ধার বর্ণনং নাম ত্রয়োদশ অধ্যায়